ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব আসলো এবং বলতে লাগলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি তারপর আমাকে তার স্থলাভিষিক্ত করেন তাহলে আমি তার অনুসরণ করব। তার জাতির অনেক লোক নিয়ে সে এসেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার নিকট আসলেন তার সাথী ছিলেন সাবিত ইবনু কায়েস ইবনু সাম্মাস রদিয়াল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর হাতে খেজুরের একটি ডাল ছিল তিনি সঙ্গী সাথী পরিবেষ্টিত মুসাইলামার সামনে গিয়ে দাঁড়ালেন এবং বললেন তুমি যদি আমার নিকট খেজুরের এই ডালটিও চাও তবুও আমি তোমাকে তা দেব না তোমার ব্যাপারে আল্লাহর যা ফয়সালা তা তুমি লঙ্ঘন করতে পারবে না যদি তুমি কিছুদিন বেঁচেও থাকো তবুও আল্লাহ তোমাকে অবশ্যই ধ্বংস করে দেবেন অবশ্যই তুমি ওই লোক যার সম্বন্ধে স্বপ্নে আমাকে সব কিছু দেখানো হয়েছে